بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে حاميم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عما انذروا معرضون আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি কিন্তু কাফিররা উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে তা হইতে মুখ ফিরাইয়া নেয় قل ارايتم ما تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض ام لهم شرك في السماوات ايتوني بكتاب من قبل هذا او اثاره من علم ان كنتم বল তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহাদের কথা ভাবিয়া দেখিয়াছ কি ইহারা পৃথিবীতে কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও অথবা আকাশ মণ্ডলীতে উহাদের কোনো অংশীদারিত্ব আছে কি পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকিলে তাহা তোমরা আমার নিকট উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও ومن اضل ممن يدعو من دون الله من لا يستجيب له الى يوم القيامه وهم عن دعائهم غافلون সেই ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাতে সাড়া দিবে না এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিতও নয় واذا حشر الناس كانوا لهم اعداء وكانوا بعبادتهم كافرين যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে তখন ওইগুলি হইবে উহাদের শত্রু এবং ওইগুলি উহাদের ইবাদত অস্বীকার করিবে واذا تتلى عليهم اياتنا بينات قال الذين كفروا قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় এবং উহাদের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 জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হইবে আমি আমার প্রতি যাহা ওহি করা হয় কেবল তাহারই অনুসরণ করি আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র قل ارايتم ان كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فامن واستكبرتم ان الله لا يهدي القوم الظالمين বল তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি এই কুরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহাতে অবিশ্বাস করো অথচ বনি ইসরায়েলের একজন ইহার অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়াছে এবং ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছে আর তোমরা অধ্যত্ব প্রকাশ করো তাহলে তোমাদের পরিণাম কি হইবে নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে সৎপথে পরিচালিত করেন না وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم মুমিনদের সম্পর্কে কাফিররা বলে যদি ইহা ভালো হইত তবে তাহারা ইহার দিকে আমাদেরকে অতিক্রম করিয়া যাইতে পারিত না আর যখন উহারা ইহা দ্বারা সৎপথ প্রাপ্ত হয় নাই তখন তারা অবশ্য বলিবে ইহা তো এক পুরাতন মিথ্যা ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين ইহার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ আর এই কিতাব ইহার প্রত্যয়নকারী আরবি ভাষায় যেন ইহা জালিমদেরকে সতর্ক করে এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে সুসংবাদ দেয় إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون যাহারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ অতঃপর অবিচলিত থাকে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون তাহারাই জান্নাতের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে তাহারা যাহা করিত তাহার পুরস্কার স্বরূপ ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি তাহার জননী তাহাকে গর্বে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে তাহাকে গর্ভে ধারণ করিতে ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে তিরিশ মাস ক্রমে সে যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং চল্লিশ বৎসরে উপনীত হয় তখন বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য এবং যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা তুমি পছন্দ করো আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্ম পরায়ণ করো আমি তোমারই অভিমুখী হইলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون আমি ইহাদেরই সুকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি তাহারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত ইহাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা সত্য والذي قال لوالديه اف لكما اتعدانني ان اخرج وقد خلت القرون من قبلي أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا আর এমন লোক আছে যে তাহার মাতা পিতাকে বলে আফসোস তোমাদের জন্য তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে আমি পুনরুত্থিত হইব যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হইয়াছে তখন তাহার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করিয়া বলে দুর্ভোগ তোমার জন্য তুমি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য কিন্তু সে বলে ইহা তো অতীতকালের উপকথা ব্যতীত কিছুই নয় أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين ইহাদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হইয়াছে তাহাদের মতো ইহাদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হইয়াছে ইহারাই তো ক্ষতিগ্রস্ত প্রত্যেকের মর্যাদা তাহার কর্ম অনুযায়ী ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না ويوم يعرض الذين كفروا على النار اذهبتم طيباتكم اذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الارض بغير الحق وبما كنتم যেদিন কাফিরদেরকে নামের সন্নিকটে উপস্থিত করা হইবে সেই দিন উহাদেরকে বলা হইবে তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ সম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগ করিয়াছ সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হইবে অবমাননাকর শাস্তি কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অধ্যত্ব প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিল সত্যদ্রোহী واذكر اخا عاد اذ انذر قومه بالاحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه الا تعبدوا الا الله الا تعبدوا الا الله إن أخاف عليكم عذاب يوم عظيم স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা আসিয়াছিল সে তাহার আকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই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 নাই তিনি মৃতের জীবন দান করিতেও সক্ষম বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون যেই দিন কাফিরদেরকে উপস্থিত করা হইবে জাহান নামের নিকট সেই দিন উহাদেরকে বলা হইবে ইহা কি সত্য নয় উহারা বলিবে আমাদের প্রতিপালকের শপথ ইহা সত্য তখন তাহাদেরকে বলা হইবে শাস্তি আস্বাদন করো কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী فاصبر كما صبر أولو العزم من الرسل